জন্য একটা হলো রূপ্য মুদ্রা একটা হলো স্বর্ণ মুদ্রা রূপ্য মুদ্রাকে বলা হয় দীর্হাম আর স্বর্ণ মুদ্রাকে বলা হয় দিনার এক দিনার প্রায় বর্তমান যুগের মাপে সোয়া চারশো গ্রাম স্বর্ণ একদিন আর আল্লাহর নবী ওরুয়াকে দিয়ে বললেন যাও একটি কুরবানির পশু বা একটা ছাগল ক্রয় করে নিয়ে আসো আমার জন্যে ফসারা বিহি সাহতেন ওরুয়া একদিন দিয়ে একটা ছাগলের জায়গায় দুইটা ছাগল ক্রয় করে নিলেন ফাবা হেদা হোমা বেদিনার একদিন আরে দুইটি ছাগল ক্রয় করে ওর থেকে একটা আবার আর দিনারে বিক্রি করে দিলেন ফাতা হুবে সাতিন ওয়াদিনার এরপরে একটা ছাগল যেটা কি আল্লাহ নবী ক্রয় করতে বলেছিলেন ওটা তো নিয়ে আসলেন অতিরিক্ত লাভ করে আরো এক দিনার নিয়ে আসলেন অর্থাৎ লাভ থেকেই ছাগল হয়ে গেল দিনার দিনারই রয়ে গেল ফাদা আলাহু বিল বারাকা ফিবাই এহি আল্লাহ নবী আলিসালাম অরুয়া বারিকির ব্যবসা বাণিজ্যের ব্যাপারে দোয়া করলেন বরকতের আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করো ফাঁকা না লাউ ইস্তারা তোরা বানলার আবি হাফি ওরুয়া বারুকি এর পরে আল্লাহর নবীর বরকতের দোয়া আল্লাহ কবুল করেছেন তাই ওরুয়া বারুকি যে কোনো ব্যবসা করত তাতেই লাভ হতো এমনকি মাটি যদি কিনে নিত ওই মাটি বিক্রি করলেও সেখানে আল্লাহ লাভ দিতেন সুহান আল্লাহ তাহলে আল্লাহ রব্বুল আলমিন যদি বরকত দেন ছোট ব্যবসা দেখা যায় অনেক সময় অল্প স্বল্প পুঁজি বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করে সততার সঙ্গে ব্যবসা করে মহান রব্বুল আলমিন ওর মধ্যেই বরকত দান করেন যার ফলে ওখান থেকে অনেক উপরে উঠে যায় আবার অনেকে অনেক বড় ব্যালেন্স ইনভেস্ট করে বিরাট বড় সড়ো ব্যবসা শুরু করে সেখানে মিথ্যা ধোকা বিভিন্ন ধরনের যখন আশ্রয় নেয় মহানব্বুল আলমিন সেখানের বরকটটাকে টেনে নেন যার ফলে তার অনেক ইনভেস্ট হলেও ধীরে ধীরে ধীরে ধীরে একেবারে দেউলিয়া হয়ে যায় এমনও কিন্তু আমরা দেখতে পাই আজ বড় বড় ব্যাংকগুলি দেখেন না সুদ কারবারি করে কত বড় অঙ্কের পয়সা তাদের কিন্তু একদিন হিসাব নিকাশ করে দেখা যায় এরা দেউলিয়া হয়ে গেছে এদের কিছুই নাই সুফহান আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন মহানব্বুল আলমিন ধ্বংস করে দেন সুদ ভিত্তিক ব্যবসা বাণিজ্যকে এর বরকতকে মিটিয়ে দেন আর সাদাকাত যেখানে দান খায়রাত হয় জাকাত ভিত্তিক যে মানুষের অর্থনীতি সেটাকে আল্লাহ রব বাড়ান সেটার মধ্যে বরকত দেন বরং জাকাত অর্থই হলো কি বাড়া জাকাত অর্থই হলো সেটা বিভিন্ন আপদ বিপদ থেকে মুক্ত হওয়া সেটা বরকতপূর্ণ হওয়া তাই এহাদিসের দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম এহাদিসটি ইমাম বোখারি পাঁচজনে বর্ণনা করেছেন নাসে ব্যতিরিকে ইমাম বোখারি হাদিসের ভিতরে এটাকে বর্ণনা করেছেন শব্দ না নিয়েছে ও রাজা তিরমিজি লাহু শাহেদ মিন হাদিস হাকিমনে হেজাম ইমাম তিরমিজি হাকিমুন হেজাম থেকে এ একটি শাহেদ সাক্ষ্য হিসাবে আরও একটি হাদিস বর্ণনা করেছেন এই হাদিসের দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম যে ওরুয়াকে আল্লাহ নবী একটা দিনার দিলেন সে এক দিনারে দুইটা ছাগল কিনে ছাগলও এনে দিলেন আর একটা ছাগল বিক্রি করে দিনার সেটাও ফেরত দিলেন আজকাল দেখা যায় যারা সেলসম্যান বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন কোম্পানির যারা কি করে মার্কেটিং করে যারা ওই ক্ষেত্রে দেখা যায় যেখান থেকে তারা বাজার করে বা মার্কেটিং করে বা যেখানে সেলস দেয় সেইখান থেকে ওদেরকে একটা ডিসকাউন্ট দেওয়া হয় ওইখান থেকে তাকে একটা মুনাফা বা লাভ দেওয়া হয় তারপরে দেখা যায় ওই সেলসম্যান বা মার্কেটিং ম্যানেজার বা মার্কেটিং যারা করে এই যে অতিরিক্ত লাভটা নিজেদের পকেটের মধ্যে তারা নিয়ে নেয় এটা জায়জ নেই কারণ আপনি যে কোম্পানির ব্যবসা করছেন বা যার পক্ষ থেকে আপনি ডিস্ট্রিবিউট করতেছেন বা যার পক্ষ থেকে আপনি ক্রয় করতেছেন এটা যদি ওখান থেকে কিছু লাভ হয় বা ওখান থেকে কিছু ডিসকাউন্ট পাওয়া যায় বা ওখান থেকে কিছু আপনাকে দেয় তাহলে এটার মালিক হবে কে যে আসল মালিক সে কোম্পানি আপনি সেলসম্যান হিসাবে বা মার্কেটিং করেন সে হিসাবে আপনার বেতন ভুক্ত আছে অতিরিক্তটা যে কোম্পানি বা যে মালিক তার কাছে ফেরত দিতে হবে যেমনভাবে অরুয়া বারিকি আল্লাহ নবীর কাছে ছাগলও দিয়ে দিলেন অতিরিক্ত যেটা লাভ হলো ওটাও কিন্তু দিয়ে দিলেন এইভাবে তো হতো যে ছাগল একদিন একটা ছাগল চাইছে আমি একটা ছাগল কিনলাম দুইটা বিক্রি করে দিলাম একটা আমার পকেটে নিলাম আর ছাগল ঘুরিয়ে দিলাম ফেরত দিলাম ছাগল পৌঁছে দিলাম এমনটা কিন্তু করে নাই এজন্য এটা আজ বর্তমান সমাজে বহু সেলসম্যানরা অথবা মার্কেটিং যারা করে তারা কোম্পানিকে ফেরত না দিয়ে নিজেই সেটা নিয়ে নেয় আপনি জানতো কোম্পানির কোনো কাজে না গিয়ে আপনি একা একই যান আপনাকে দেয় নাকি কাজে যার কাজের জন্য আপনি করতেছেন যার মাধ্যমে আপনি পাচ্ছেন তিনি এটার হকদার তবে যদি কোম্পানি থেকে বা মালিক থেকে এই ধরনের কথা বলে নিয়ে যে আমাদের এই ধরনের ডিসকাউন্ট দেয় বা আমাদের এই ধরনের কিছু সুযোগ সুবিধা দেয় এটা আমরা নিতে চাই এইভাবে যদি কোম্পানি আপনাকে তার হকটা ছেড়ে দেয় তাহলে কোম্পানির ব্যাপার মনে রাখতে হবে এই অনেক সময় দেখা যাবে যে ডিসকাউন্ট না দেওয়ার কারণে আমি হয়তো মালটা ক্রেতা যারা কিনবে ডিসকাউন্ট দিচ্ছে না তাই কিনতেছে না পরের দিন দাম বেড়ে গেল ক্ষতিগ্রস্ত হবে কোম্পানি সেলসম্যান আজকে সেলস দিলে লাভ যা হতো তাকে সে যেহেতু ডিসকাউন্ট বা কোনো লাভ না দেওয়ার কারণে সে আজকে বিক্রিই করলো না লস হলো কার কোম্পানির এর কারণে বেশ অনেক ধরনের সমস্যা জর্জরিত হয়ে যায় মার্কেটিং ব্যবস্থাতে এবং সেটা সেলসে এই জন্যে এই ধরনের কাজ নিঃসন্দেহে এটা বৈধ নয় এটা নিষিদ্ধ এটা করা যাবে না এ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো ইনশা আল্লাহ তিনি বলেন আল্লাহর নবী আলিসাল্লাম নিষেধ করেছেন কোন পশুর পেটে বাচ্চা আছে ওই বাচ্চাটা বিক্রি করা নিষেধ বাচ্চা যখন হয়ে যাবে তারপর ওই বাচ্চাটা ক্রয় করো বা তা কিন্তু পেটে আছে সেটা কি সুস্থ হবে না অসুস্থ হবে ভালো হবে না মন্দ হবে এখনও জানা যাচ্ছে না এক্ষেত্রে এই যে অজ্ঞতা এর মধ্যে আমাদের জানা নাই কেমন হবে এক্ষেত্রে এটাকে বিক্রি করা নিষেধ করে দিয়েছেন ওয়ান বাই মাফি দুরু এহা ঠিক ওইভাবে কোনো পশুর ওলানে দুধ রয়েছে সেই দুধও বিক্রি করা যাবে না এই দুধ এক কেজি বিক্রি করলাম পঞ্চাশ টাকা বা বিশ টাকা তিরিশ টাকা কিন্তু কতটুক দুধ হবে এটা জানা নেই অনেক সময় এ ধরনেরও আমাদের জানা আছে যে ওই গাভী বা যে দুধ দেয় ও দুধ নাকি চুরি করে নেয় মানে সেটাকে উঠিয়ে নেয় ছাড় দেয় না বাছুরের জন্য রেখে যায় বা হয়তো কোনো কারণে সেটা দুধ কম বেশি তো হতে পারে এজন্য এই ধরনের অজানা ব্যবসাও কি জায়েজ নেই ওয়ান সেরা ইল আবদি ওহ আবেক যেই গোলামটা ভেঙে গেছে এটাকে বিক্রি করা কি নিষেধ কারণ ভেঙে গেছে পাওয়া যাবে কি না তাকে খোঁজ করে কে বিক্রয় করে দিলাম কিন্তু সেটা পাওয়া গেল না তাহলে এই ধরনের কি হবে ঝামেলা হবে তাই সেটা বিক্রি করা চলবে না ওয়ান ইল মাগানিম হাত্তা তুকসাম আর গনিমতের মাল যতক্ষণ পর্যন্ত ভাগ না হবে তার আগে বিক্রি করা যাবে না কারণ গনিমতের মাল যেটা এটা বন্টন করে কে কটটুক পাবে এটা নির্দিষ্ট না হওয়ার আগে কারণ বন্টনের আগে সে মালিকই না নিজের হাতেই পায় নাই কিন্তু তার আগেই বিক্রি করে দিল হয়তো বন্টন হয় নাই এক সৈনিক আরেক সৈনিক কাছে বলল আমার ভাগ তোর কাছে বিক্রি করে এত টাকা কতটুক পাবে কি পাবে সেটা তো সে জানে না কাজে এই বন্টনের আগে সেটাও বিক্রি করা যায় নেই ওয়ান সেরা ইসাদাকাত হাত্তা তুকবাদ এইভাবে সাদকা একজন হয়তো ফকির বা মিসকিন জানে যে আমি কিছু জাকাতের বা কিছু সাদকা পাবো এখন না পর আগেই বিক্রি করে দিল এটাও কিন্তু নিষেধ করে দেওয়া হয়েছে ওয়ান দরবাতিল গা আর যিনি ডুবুরি ডুবুরি হয়তো বলল আমি এই ডুব দিলাম এই ডুবে যা পাবো তা এত টাকা দিয়ে বিক্রি করলাম এখন কি পাবে কতটুকু পাবে না পাবে না তাহলে তার মানগত সবকিছু অজানা এই অজানা জিনিসের ব্যবসা করা নিষেধ কারণ এতে করে ক্ষতিগ্রস্ত হতে পারে হয় ক্রেতা অথবা হয় বিক্রেতা একজন তো হবে অথবা উভয়জনে হবে বা এই ধরনের যেখানে ক্ষতির আশঙ্কা রয়েছে ইসলাম সেখানে একটা ফয়সলা করে দিয়েছে যাতে করে কোনো সমস্যা না জড়ায় সামাজিকভাবে নিজেদের মধ্যে কোনো কন্দল কোনো দ্বন্দ্ব কোনো ঝগড়া বিবাদ যেন না আসে সেজন্য এই ধরনের ব্যবসাগুলিকে নিষেধ করে দিয়েছে হাদিসটি ইমাম ইবনে মাজা বাজার দারকুতনি বর্ণনা করেছেন হাদিসটির সনদ দুর্বল বলে প্রমাণিত হয়েছে তবে এখানে আমাদের সন্দেহ মনে রাখতে হবে এই হাদিসে যেগুলি নিষিদ্ধ এসেছে এই কথাগুলি কিন্তু অন্য অন্য সই হাদিসে অনেকগুলির নিষিদ্ধতার কথা এসেছে পরের হাদিস আলোচনার পূর্বে আমরা একটা ছোট্ট বিরতি নিই বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে দর্শক শ্রোতা ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে هذا سبيل الله من يسلك আল্লাহর হুকুম মানার নাম ইসলাম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পিস টিভি বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা পৃষ্টি বাংলার মাধ্যমে আমাদের যে দার্সে হাদিস বুলুগুল মারাম নির্বাচিত কিতাব থেকে ধারাবাহিকভাবে চলছে কোন কোন ব্যবসাগুলি হারাম কি কি কারণে হারাম জাহিলিয়াতের যুগে যা ছিল আজও কিন্তু নব্য জাহিলিয়াতে এই ধরনের ব্যবসা বাণিজ্য দেখা যায় যেটা খুবই সূক্ষ্মভাবে মানুষকে ঠকানো হয় এটা আমাদেরকে জানতে হবে কারণ পাওয়া গেলে নাম যাই হোক না কেন সেটা হারাম পর্যায়ে আসবে কথা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে কারণ ইসলাম কেউ ঠকবে কেউ জিতবে আপোষে কোনো কন্দল আপোষের মধ্যে কোনো বিবাদ ঝগড়া হবে একজন আরেকজনকে ধোকা দিবে এই ধরনের জিনিস ইসলামে চলবে না তাই কোনো ক্রমে কোনোভাবেই ধোকাবাজদেরকে আশ্রয় দেওয়া যাবে না যারা এখানে প্রতারণা করবে স্মাকলারি করবে যারা দুই নাম্বারি করবে এখানে যারা নাম পরিবর্তন করে ওই আগেরই সমস্যা জর্জরিত ব্যবসা বাণিজ্য করবে যেখানে ক্ষতিগ্রস্ত হবে জনগণ আপামর সাধারণ মানুষ সেখান থেকে অবশ্যই এগুলিকে প্রতিহত করার জন্যে সরকারি বেসরকারি সামাজিকভাবে প্রতিবাদ গড়ে উঠাতে হবে আবদুল্লাহ আব্বাস রাজিয়াল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে খেজুর গাছে আছে এখনও পাকে নাই খাওয়ার উপযুক্ত হয় নাই সেটাকে বিক্রি করা নিষেধ করে দিয়েছেন কারণ এখনও পাকে নাই যদি বিক্রি করে দেয় তাহলে পরবর্তীতে সেটা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে আসমানি জমিনে বালাতে বা সেটা কতটুক তার সেই নির্ধারণ করার ব্যাপারে কম হতে পারে এখানে হয় ক্রেতা বা বিক্রেতা একজন ঠকবে আর একজন জিতবে বা দুইজনেই ঠকে যাবে এমন কারণে ইসলাম এটাকে নিষেধ করে দিয়েছে ওলাই বা সুফন আলা দাহরিন আর কোনো গরু ছাগল ভেড়া দুম্বার বা ভেড়া দুম্বার এগুলির লোম বা পশম যেটা রয়েছে পিঠে থাকতে বিক্রি করা যাবে না এই একটি ভেড়া বা একটা দুম্বা বা পাঁচটা বা সাতটা এর পিঠে যে লোম বা পশম রয়েছে এত টাকায় বিক্রি করে দিলাম এখন কাটার পরে কতটুকু হবে গুণগত কেমন হবে এই তার সংখ্যা পরিমাণ এবং তার গুণাগুণ এটা পিঠে থাকতে বোঝা বড় কঠিন তাই এতে ধোকার আশঙ্কা রয়েছে কম হওয়ার আশঙ্কা রয়েছে কোনো এক পক্ষ ক্ষতিগ্রস্ত বা এক নিয়ে এক সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে তাই ইসলাম এটাকে হারাম করে দিয়েছে আল্লাহ নবী বলেন চলবে না ওয়ালা আলাবানুন আর ওলানে উট গরু ছাগল ভেড়া দোম্বার দুধ বিক্রি করা যাবে না এটা কথা এর আগেও আমাদের এসেছে কারণ জানে না কতটুকু হবে এখানে ওই একই সমস্যা রয়েছে তাই চলবে না রাহুত আউসাদ ইমাম তাবরানি আউসাতে তিনি এটাকে বর্ণনা করেছেন দারাকুতনিও বর্ণনা করেছেন আর আবু দাউদ রাহেমাহুল্লাহ ইকরামার মুরসালি বর্ণনা করেছেন মারাসিল বলতে ইকরামা যে সমস্ত হাদিসগুলি সাহাবিকে বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহর নবীর কথা বলেছেন মোরসাল বলা হয় যে তাবেই সরাসরি আল্লাহ নবী করেছেন দেখেছেন এই ধরনের বলাকে মোরসাল বলে তো ইকরামার মুরসাল হাদিসে আবুদাউদ বর্ণনা করেছেন অহুয়ার রাজে এটাই হলো সঠিক ওয়াখরাজাহু আয়েদান মৌকুফান আলেবিন আব্বাস ইবন আব্বাস থেকে হাদিসটি মৌকুফ অর্থাৎ আব্দুল ইবন আব্বাসের বাণী হিসাবে বর্ণনা করেছেন বেসনাদিন কবে শক্তশালী সনদ দ্বারা ওরাজ্জাহুল বাইহাকি ইমাম বাইহাকি এটাকেই প্রাধান্য দিয়েছেন বলেছেন যে এটা মৌকুফ ইবন আব্বাসের এটা আল্লাহ নবী আলিসালামের বাণী নয় মোট কথা এই কথাগুলি আমরা ইতিপূর্বে আমরা জেনেছি অন্য হাদিসের দ্বারা তবে এই হাদিসটি সহি অন্য অন্য সন সহকারে এটা আমাদের আমলের যোগ্য হাদিস কাজে এই ধরনের ব্যবসা ক্ষেত্রে এই জিনিসগুলি আমাদের খেয়াল রাখতে হবে এগুলি থেকে বিরত থাকতে হবে ওয়ান আবি হুরাইতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা আন বাইল মাযামিন ওয়াল মালাকি রাহুল বাজ্জার ও ফি ইসনাদিহি দাফ আবু হরেরা রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত আল্লাহ নবী আলিসাল্লাম নিষেধ করে দিয়েছেন যে ফাহাল অর্থাৎ ষাঁড় হোক পাঠা হোক ছাগল ভেড়া দুম্বার এর বিক্রি করে দেওয়া একবার একটা গরু বা গাভী বা ছাগল ভেড়া দুম্বাকে পাল দেওয়া হবে হেঁটে যখন উঠবে তাতে একশো টাকা দুইশো টাকা নেওয়া হবে এই ধরনের ব্যবসা আজ মানুষ করে আমরা শহরগুলিতে দেখেছি বড় বড় শহরগুলিতে আল্লাহ নবী এটাকে নিষেধ করেছেন হারাম কারণ তার এই যে ভোড়া ওর কি যে কোনো পশুর যেটা বেটা যেটাকে সার বা যার মাধ্যমে পাল দেওয়া হয় এটা হবে কি হবে না মানগত কেমন হবে হয়তো দেখলো ভালো কিন্তু মন্দ হতে পারে এভাবে আজ অফিসের মাধ্যমে যে সমস্ত কিনতে পাওয়া যায় ইঞ্জেকশনের মাধ্যমে এই ধরনের এগুলিকে বিক্রি করা এগুলি আল্লাহ নিষেধ করে দিয়েছেন এই ধরনের ব্যবসা ওয়াল মালাকে মালাকি হলো যে সমস্ত পশুর পেটে বাচ্চা আজও রয়ে গেছে এখনো সে দুনিয়াতে আসে নাই এখনো ভূমিষ্ঠ হয় নাই আগেই এটাকে বিক্রি করে দেওয়া হলো জাহিলিয়াতের যুগে এই ধরনের করা হতো একটা ভালো উট ভালো ছাগল ভেড়া দম্বা এর বাচ্চা নেওয়ার জন্য প্রতিযোগিতা হতো কাজে অগ্রিম বিক্রি হয়ে যেত পেটের বাচ্চা এটার মধ্যে ধোকা এটার মধ্যে অজানা এটার মধ্যে কেমন হবে ভালো মন্দ জানা নেই কাজে আগেই বিক্রি করলে হয় ক্রেতা অথবা বিক্রেতা ক্ষতিগ্রস্ত হবে বা উভয়ে হবে এজন্যে আল্লাহ নবী আলিসাল্লাম এই ধরনের কাজকে নিষেধ করে দিয়েছেন এটা অন্য অন্য সই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এর আগে রাহুল বাজার অফিস নাদিদাফ হাদিসটি ইমাম বাজার বর্ণনা করেছেন আর তার বর্ণনার মধ্যে দুর্বলতা রয়েছে হাদিসটি যদি এখানে জয়ীফ বলা হয়েছে কিন্তু অর্থ এই যে পেটের বাচ্চা পশুর বিক্রি করা যাবে না তারপরে ফাহাল বা ছাড় ভেড়া দুম্বার যে একটা পাঠা এর পাল দিয়ে যে টাকা নেওয়া এটা এই ধরনের ব্যবস্থা করা যাবে না এটা সৈহাদ দ্বারা পূর্বে আমাদের বর্ণিত হয়েছে ওয়ানা বিহরে তারাদি আল্লাহ আন কাল কাল রাসুল্লাহ সাল্লাহ সাল্লামা মান আকালা মুসলিমান বাই আতাহু আকাল আল্লাহ আসারাতাহু রাহাবু দাউদ অবনমাজ সাহাবন হেব্বান আল হাকিম আবু হরেরা রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইকালা করবে তার মুসলিম ভাইয়ের সঙ্গে তার ব্যবসাতে অর্থাৎ একজন মানুষ ক্রেতা বিক্রেতার কাছ থেকে কিছু ক্রয় করেছে এরপরে হয়তো সে বুঝতে পারল যে এটা আমার প্রয়োজন নাই বা এটা আমার দরকার নেই যে কোনো কারণে সে যদি লজ্জিত হয় আর এখানে যদি তার কোনো ইখতিয়ার না থাকে মাজলিসের ইখতিয়ার বা তার শর্তের ইখতিয়ার যদি না থাকে এক্ষেত্রে ফেরত দিলে বিক্রেতাকে নেওয়া জরুরি না ফেরত তারপরেও যদি সে তার ভাইয়ের প্রতি স্নান করে এটাকে ফেরত নিয়ে নেয় আল্লাহ রব্বুল্লা আলমিনের নই বলেন আকার আল্লাহ আসরাতাহু আল্লাহ রব্বুল্লা আলমিন তার যে ভুল ত্রুটি তার যে বিচ্যুতি হয়েছে এটাকে আল্লাহ মাফ করে দিবেন তাহলে কোনো মুসলিম ব্যক্তি কোনো কিছু ক্রয় করার পরে যদি লজ্জিত হয়ে তার ভাই বিক্রেতার কাছে ব্যবসায়ীর কাছে সেটা ফেরত দিতে চায় তাহলে যদিও তার প্রতি জরুরি ছিল না এরপরও ফেরত নিয়ে তার ভাইকে সহযোগিতা করে স্নান করে আল্লাহ নবী আলিসাল্লাম বলেন তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন ওই ব্যক্তির তো ভুল ত্রুটি অবশ্যই রয়েছে বিক্রেতার এগুলিকে আল্লাহ ক্ষমা চোখে দেখবেন তার প্রতি এহসান করবেন তাহলে এটা সুন্দর ইসলামের একটা বৈশিষ্ট্যর মধ্যে বৈশিষ্ট্য যে এক ভাই আরেক ভাইয়ের প্রতি এহসান করবে এক্ষেত্রে ব্যবসায়ীদেরকে আমরা বলবো আসুন কোনো ভাই যদি এই ধরনের সমস্যা নিয়ে আপনার কাছে হাজির হয় তাহলে আপনি সেটাকে এহসান করে তার প্রতি সে জিনিসটা ফেরত নেবেন আপনি নিঃসন্দেহে সেটা বিক্রি করতে পারবেন তবে ক্ষেত্রে যদি কোনো এখানে তার কোয়ালিটি বা তার গুণগত বা তার সংখ্যার মধ্যে কোনো ঘাটতি হয়ে যায় তাহলে সেটুকু দাম থেকে তার যে ক্রয় মূল্য সেখান থেকে কেটে দিয়ে মানে সেখান থেকে সেটাকে বাদ দিয়ে বাকিটুকু সে ফেরত দিবে এটা হবে ইসলামের সুন্দর একটি বৈশিষ্ট্যের মধ্যে বৈশিষ্ট্য যে সমস্ত ব্যবসাগুলিকে হারাম করে দেওয়া হয়েছে এগুলির বিস্তারিত আলোচনা হয়েছে এই ধরনের কারণগুলি আজও যদি আধুনিক কোনো ব্যবসার মধ্যে পাওয়া যায় জুয়া পাওয়া যায় জুয়া তাহলে হারাম সুদ তাহলে হারাম ধোকাবাজি হারাম অজ্ঞতা হারাম অজানা হারাম অন্যের ক্ষতি হারাম ঝগড়া ফাসাদ হতে পারে হারাম জুলুম যেখানে রয়েছে হারাম তাহলে এই সমস্ত কারণ আজও যদি আধুনিক ব্যবসার কোন মধ্যে পাওয়া যায় তাহলে সেটা আজও হারাম কারণ ইসলাম কেউ কাটির প্রতি জুলুম করুক কেউ কাউকে ধোকাবাজি করুক প্রতারণা করুক ফেরেবাজি করুক এই ধরনের সমস্ত পথকে বন্ধ করে দিয়েছে হারাম করে দিয়েছে এটা আমাদেরকে মনে রাখতে হবে এরপরে আমরা ব্যবসা পর্বের দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছি সেটা হলো কি বাবুল খিয়ার খিয়ার অর্থাৎ ক্রেতা বিক্রেতা উভয়ের মাঝে একটা এখতিয়ার থাকবে যে বিক্রেতা বিক্রি করবে কিনা ব্যবসা একটা আগদ একজন বিক্রি করবে আর একজন নেবে দুইজনের মধ্যে একটা আগদ বা একটা সন্ধির মতো বা একে অপরের মধ্যে কেউ দিবে কেউ নিবে কেউ টাকা দেবে আর কেউ মাল নিবে বা তার পণ্য নিবে এই দুইজনের মধ্যে যে ইজাব ও কবুল একজন বলল এইটা পাঁচ টাকা একজন বলল চার টাকা তিন টাকা এরপরে নিয়ে নিল এই যে দুইজনের কথা হয়ে গেল এই বলার সঙ্গে সঙ্গেই কি তাদের আর কোনো অধিকার থাকবে না বিক্রেতার বলা যে না ভাই আমি দেব না এটা কম হয়ে গেছে আমার ক্ষতি হয়ে যাচ্ছে যে কোনো কারণে বা ক্রেতা কি বলতে পারবে না যে না আমি এটা ভাই নিতে পারবো না তেজন ইসলামের সুন্দর বৈশিষ্ট্য সমূহের মধ্যে একটা বৈশিষ্ট্য যে ব্যবসা যেহেতু একটা লেনদেন ব্যবসা যেহেতু একটা চুক্তি এর মাঝে কেউ ঠকতে কেউ জিততে কাউরি সমস্যা থাকতে পারে এক্ষেত্রে ইসলাম এখতিয়ার করার জন্য একটা সুযোগ দিয়েছে এই মজলিসে এখতিয়ার করার বা আমি নিব না নিব না দিব কি দিব না এক্ষেত্রে ইসলাম বেশ অনেকগুলি এখতিয়ারের সুযোগ রেখেছে এখানে ইমাম হাজার আসকর রহমতুল্লাহ আলাই খেয়ারুল মজলিস এবং খেয়ারুল শর্ত এই দুটি বর্ণনা করেছেন অর্থাৎ মজলিসে যেখানে কেনা বেচা হচ্ছে এর মধ্যে সে এটাকে না হা করতে পারে মজলিস শেষ শেষ আবার একটা খেয়ার উৎসার শর্ত আমি তিন দিন চার দিন পাঁচ দিন বা আমি এটা দেখবো আর এটাকে ব্যবহার করে দেখবো ভালো হলে নিব না হলে নিব না বা ক্রেতা বিক্রেতা দুইজনের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের শর্ত করা জায়জ রয়েছে এছাড়া শর্তের আরও প্রকার রয়েছে যেরকম খেয়ার ইখতলাফ আপসের মধ্যে যদি এই ব্যাপার তার মূল্য নিয়ে বা তার পণ্য নিয়ে এখতলাফ হয় যে কোয়ালিটি বলেছে যেভাবে চেয়েছে এটা হয় নাই তারপরও এখতিয়ার রয়েছে এইভাবে ত্রুটি বিচ্যুতি যদি হয় তবু সেটা খেয়াল হতে পারে কিনে নিল কিন্তু ত্রুটি দেখা ধর ভরা পড়লো তাহলে এখতিয়ার রয়েছে এইভাবে তদলিস বলেছে একটা হয়েছে আরেকটা এইভাবে খেয়ারের পর্বটা আমরা বিস্তারিত এর পরবর্তী পর্বে আলোচনা করব এ পর্যন্ত আমরা এখানেই শেষ করতে চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুন্দর জীবন দান করুন وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আই আলট্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three swift BIC code I B O B G B double two ব্যান G B five two L Y D three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন পিস টিভি আদর্শ পরিবার কেমন হবে মানুষের কল্যাণের চেষ্টা করতে হবে মন্দ কাজের নিষেধ করে জান্নাত যাবার কি উপায় তাহাজুদ করে মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতা মাতাকে উপেক্ষা করে সবচেয়ে বড় গুণা গণকের কাছে কিছু গিয়ে জিজ্ঞাসা করা শির কোনো দিবস পালন করা শির হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করা শির আদর্শ পরিবার গড়তে হলে দেখুন পারিবারিক আদর্শ প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপ পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়